উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামের স্ত্রী আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের রোগ যখন অতিমাত্রায় বেড়ে গেল তখন তিনি আমার ঘরে অবস্থান করে রোগের সেবা শুশ্রূষার ব্যাপারে তার অপর স্ত্রীগণের নিকট অনুমতি চান তাকে অনুমতি দেয়া হয়